এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের কেন্দ্রীয় মুজলিশা আমেলার সদস্য বিশিষ্ট আলেমে দিন সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্তিরে কোরআন আলহাজ হজরত মাওলান আব্দুল কাদের সিদ্দিকী সাহেব আলহাজ হজরত মাওলান আব্দুল কাদের সিদ্দিকী সাহেব نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم الإيمان يزيد وينقص أو كما قال النبي صلى الله عليه وسلم رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کان بنے میرا مدفن دیار مدینہ بلغل رولا حسنت جموں خوشحالی سلو اہا جلو فرم آپ حیات انبی ہے رہے سائری نے مزار مدینہ بلاغل سنت جمی ہی سلو پسلے تم ایک حرم میں আর হারামের প্রান্ত সারি পশলে তুমি এক হারামের আর হারামের প্রান্ত সারি পূর্ণমাসী চন্দ যেমন রাজসাগরে জমায় পারি পশলে কাবা কাও সাইলে দরবার খোদাল্লা তালা আজব সফর ভূমণ্ডলে করেনি কেউ কল্পনা তার বালাগল ওলা حسنت جميع خصاله صلوا পড়ুন সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على শুক্রিয়া আল্লাহর দরবারে তিন দিন ব্যাপী আশেকিন জালিক জাকিরিন সালিকিনদের মাঠ ভরা প্রাণ চঞ্চল্যতার আজকে শেষ রাত আমার মুহুমুহু মনে পড়ছে গত বছর যারা আমাদের সাথে শেষ নিয়ে চলে গেলেন অনেকে নাই কবরে তার শেষ ঠিকানা হয়ে গেছে ভিন্ন ভিন্ন বছরের তুলনায় এ বছরে আল্লাহর পাগলদের মেলা জুমছে ভালো আমি এক মসজুবের কাছে শুনেছি এবছরে অনেক এমন আসছেন যাদের ডাইরেক্ট মদিনার নবীর সাথে সাক্ষাৎ হলা কিছু মানুষ এবছরে এমন কিছু মানুষের আগমন নবী সাল্লাহ আলাইসাল্লাম নেকফাল নেওয়া গ্রহণ করা আল্লাহর নবীর থেকে মরবি আছে এবছরে অনেক এমন মানুষ আসছেন যাদের নামাজের সেজদায় চোখের পানিতে যায় নামাজের সেজদার জায়গা ভিজে যায় এমন মানুষ আসছেন যারা দুনিয়া বোঝে না আল্লাহকে বোঝে যারা দুনিয়া বোঝে না দিন বোঝে যাদের চাওয়া পাওয়ার কেন্দ্রস্থান আসমানওয়ালার থেকে তারা ফয়সলা করে নেয় এদিক থেকে আমরা বুঝতে পারি এই বছরে আমাদের মতো গুণাগার বিশেষ করে আমার মতো যারা এখানে শেরকাত বংশগ্রহণের অংশগ্রহণের তৌফিক পেলাম নিতান্তই এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা ফজল অনুগ্রহ করম আর এহসান আলহামদুলিল্লাহ বলুন ভাইরা আমি কথা রেখে আসছিলাম জান্নাত বুকিং করা যায় দুটি জিনিস দিয়ে ইমান নেকামল ধন্যবাদ ইমানটা হতে হবে বিশুদ্ধ ইমান যার ভিতরে সেরেকের কোনো গন্ধ নাই দৃষ্টান্ত দিতে যা বলছিলাম দুধ যেমন চোনা সহ্য করে না দিবালোকেও না প্রকাশ্যেও না অপ্রকাশ্যেও না ঠিক বিশুদ্ধ ইমান তারই হবে যার ভিতরে সেরেকের গন্ধ নাই আর সেরেক মুক্ত ইমান রিয়ার বেদাত মুক্ত আমল এ দুটি জিনিস দুনিয়াতে যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ পাক সেই ব্যক্তিকে দুনিয়া থেকেই জান্নাতের সিট বরাদ্দ করে কবরে নেবেন আমরা সবাই জান্নাতে যেতে চাইতো জোরে কন চাই যদি কেউ নামাজ না পড়ে একেও যদি জিজ্ঞাসা করা যায় জান্নাতে যাবেন না জাহান নামে সে কি বলবে সারা জীবন গুনার কাজ করলো এরে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কোথায় যাবেন কি বলবে জান্নাত জান্নাত শুনতেই ভালো যাহার নাম শুনতেই ভয়ানক অভিশপ্ত জাহান নামের ভিতরে একটি জায়গা আছে এই জায়গায় কয়েক শ্রেণীর মানুষ আল্লাহ কোরআন সই বলেন কয়েক শ্রেণীর মানুষ এই অভিশপ্ত জায়গায় থাকবে তার নাম হল অয়েল সিরার ভিতরে লেখে ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুন শব্দের অর্থ অভিশপ্ত ধিক্ষিত কদাকার ভয়ঙ্কার ওয়াইল জাহান্নামের ভিতরে এতই কঠিন কদার্য এবং বিভীষিকাময় ভয়ঙ্কার স্থান যার আজাদ থেকে জাহান্নাম পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে শতবার পানা চায় কয়বার চার শতবার এই ভয়ানক আজাব থেকে ওয়েলের আজাব থেকে জাহান্নাম পারা চায় চার শতবার ভাই নেক আমলের মধ্যে সবচেয়ে সঈদুল আমাল সমগ্র আমলের নেতা এবং সৈয়দ সর্দার হল নামাজ বলুন নামাজ নামাজ সুন্দর হাসরের ময়দানে যদি নামাজ সুন্দর ধরা পড়ে ভিন্ন কোন আমলের দিকে তাকানো হবে না লোকটাকে খালাস দেওয়া হবে আল্লাহর নবী আগে পিছের গুনাজার মা তিনি সবচেয়ে তেমাম করতেন নামাজে পা ফুলে যাইতেন টোকা দিলে যেন রক্ত পড়ে যাবে অনেক সময় রক্তর মতো বের হইতে হজরত আয়সা সিদ্দিকার মাঝে মাঝে বলতেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ কি আপনার আগে পিছের গুণা মাফ করে নাই তাহলে এত কষ্ট এত লম্বা সেজদা এত রাত্রি জাগরণ আল্লাহর নবী বলছেন আয়সা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না বিশুদ্ধ ইমান নিয়ে আল্লাহর রেজায় মাওলা আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে রিয়া মুক্ত নামাজের জন্য যখন কোন ব্যক্তি যায় নামাজে দাঁড়ায় একটা কিতাবের নাম বলে দেই পড়তে পারবেন মেরি নামাজ লেখক আল্লামা ইদ্রিস কান্দলবি ইদ্রিস আনসারি দিল্লির উনি একটা মেয়েরই নামাজ নামক কিতাব রচনা করছেন তার মধ্যে লেখছে যখন কোন বান্দা বিশুদ্ধ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর গোলামীকে প্রাধান্য দিতে গিয়ে নামাজে দাঁড়ায় দাঁড়ানো অবস্থার ভিতরেই অবারিত বৃষ্টির মতো মুসালদারে বৃষ্টির মতো রহমত তারপর প্রতি পতিত হতে থাকে আহা যখন সে আল্লাহ আকবার বলে কিতাবের মধ্যে লেখে আল্লাহ আকবার যখন বলে খাইরুন ফিদ দুনিয়া মা ফিহা তাকবীরাতুন ওয়াহিদাতুন খাইরুন ফিদ দুনিয়া মা ফিহা আল্লাহর নামের বরত্তর তাকবীর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম আমল তাকে দেওয়া হয় আর এক বর্ণনার মধ্যে লেখে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলার সাথে সাথে এক হাজার উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করার সব নামাজির আমল নামায় লেখা হয়ে থাকে নামাজি যখন কেরাত পড়ে দাঁড়িয়ে পড়লে প্রতি অক্ষর অক্ষরে একশত নেকি বিশেষ কারণে বসে পড়লে প্রতি অক্ষরে পঞ্চাশ নাকি আমল নামায় লেখা হয় নামাজ যখন সেজদার ভিতরে যায় তার পরিমাণ ওজন পরিমাণ স্বর্ণ চাবি আল্লাহর রাস্তায় দান করার সব তার আমল নামায় লেখা হয় নামাজি যখন নাকি সেজদার মধ্যে যায় তাম চীন ইনসানের নেক আমল নামাজির আমল নামায় ভরে দেওয়া হয় আল্লাহ আকবর বলে নামাজ নামাজি যখন আত্মাইয়াতুতে বসে হজরত আইব আলাহ ইসলাম এবং ইয়াকুব আলাহ ইসলামের সবুর সবুরের সব তার আমল নামায় দেওয়া হয় নামাজি যখন নাকি দরুদ শরীফ পড়ে তার সমস্ত ঝুলান্ত আমলগুলা আল্লাহ পাকের দরবারে মঞ্জুরিয়া কবলিয়াত লাভ করে নেয় নামাজে যখন ডান দিকে সালাম দেয় ডান দিকে সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বেহেস্তের আটটি দরজা তার জন্য খুলে দেয় নামাজে যখন বাম দিকে সালাম দেয় জাহান নামের সাতটি দরজা তার জন্য বন্ধ ঘোষণা করা হয় সুবহান আল্লাহ বিহামদি। নামাজ মারেফাতের সর্বশ্রেষ্ঠ সোপান নেক আমলের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে কেয়ামতে কার নামাজ أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة প্রথম হিসাব বান্দার নামাজের নেওয়া হবে কেমতে নামাজ ভালো তার নেতা ভালো নামাজ ভালো গার্জিয়ান ভালো নামাজ ভালো পীর ভালো নামাজ ভালো মুরিদ ভালো নামাজ ভালো ঘরণী ভালো নামাজ ভালো সন্তান ভালো নামাজ ভালো ভালো বাড়ি নামাজ ভালো মৃত্যু ভালো নামাজ ভালো চোখ খুলে দেখবে ভালো ঠিকানা জান্নাত তার সামনে হাজির আজকে আমাদের অনেক হয় যিনি মুখারবিন সম্মানিত আলামায় হাজরাত নতি দীর্ঘ বিভিন্ন চ্যাপ্টার উপরে আলোচনা করছে গুণাগার আমি শুনেছি আল্লাহ আমাকে এবং সামিন হাজরাত সকল সালেকিন কিন জাকিরিন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে নামাজ তখনই ভালো হবে যখন ইমান ভালো এখন পীরের পায়ে সেজদা দিলাম আমি তাহাজত করে লাভ আছে নাই পীরের নামে গরু জব করলাম আমার শাক করে কি কাম দিছি তো শেষ করে ইমানটা বিশুদ্ধ কত প্রয়োজন অতি সত্তর এমন যুগ আসতেছে নবী বলেন ইউসবেহ মুমিনান ওয়ামসি কাফেরা ওয়ামসি মুমিনান ওয়াইসবেহ কাফেরা আল্লাহ নবী বলেন অতি সত্তর এমন জামানা আসতেছে সকালবেলা ঘুম থেকে উঠবে মমিন হয়ে পরন্ত বেলায় সে কাফের ভূমিকা পালন করবে সন্ধ্যাবেলায় কাফেরের ভূমিকা পালন করবে আহ আবার সকালবেলায় মমিন হয়ে উঠবে আমার ভাইরা এই ফেতনার যুগে আমি গতকাল আপনাদের সামনে গত পরশু বলেছি সবচেয়ে বেশি প্রয়োজন হল ইমান সংরক্ষণ ইমানটা যেন নির্ভেজাল হয় আর ইমান নির্ভেজাল এটা পৃথিবীর কোনো দোকানে পাওয়া যায় না কোন মন্ত্রী মিনিস্টার সচিবের দরবারে নাই কোন দুনিয়াদারের দরবারে নাই ইমান বিশুদ্ধ করতে পাক্কা ইমানদার আর পাক্কা ইমানদার সেই যে খাস আল্লাহর বলি কোন সন্দেহ নাই বাইজিদ মুস্তাবি তার জীবনের ভিতরে লেখে ষাট হাজার বেদিনকে আল্লাহ পাক তার হাতে কালেমা পড়ায়া ইমানদার বানায় দিছে কত আল্লাহ আকবার এই ব্যক্তি বহু খ্রিস্টান বহু ইহুদি বহু ভিন্ন ধর্মের মানুষগুলা যার হাতের সোয়ায় পরশে আল্লাহ হয়ে কবরে যাওয়ার তৌফিক পেয়েছেন ইনি মারা গেলেন মারা যাওয়ার পরে তার এক ভক্ত তাকে স্বপ্ন দেখলেন সাদা কাপড় পরা অবস্থায় ভক্তরা একটা বলে আল্লাহর একটা কথা জানতে চাই বলো বলে আমার আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন বাইজি চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে দেয় আর ডাক দেয় বলে আমার মুহি আমার ভালোবাসার মানুষ রে আমার বুড়ি আমি তো ধরা পড়ে গিয়েছিলাম আমি তো আশাবিহী হয়েছিলাম আমি জাহান নামের প্রস্তুতি নিতেছিলাম আমি অপেক্ষা করতেছিলাম কিছুক্ষণের মধ্যে আমার পা কোরালি এবং চুলের অগ্রভাগ ধরে জাহাজ নামের ভিতরে ঢেল দিয়ে ফেরেস তারা ফেলে দিবে এই টেনশনের ভিতরে আমার একটা কঠিন সময় আমি অতিক্রম করতেছিলাম কিন্তু ভক্তরে সত্যি কথা না বললেই নয় আমার আল্লাহ বিশুদ্ধ একটা আমলের কারণে আমাকে মাফ করিয়া দিয়েছে ভক্ত জানতে চাইলেন কি বিপদ হয়েছিল আল্লাহ পাক আমি যখন আল্লাহর দরবারে আমাকে নিত করা হলো আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলেন ভাইজিৎ হ্যাঁ ভাইজিৎ আমার জন্য তুমি কি নিয়ে আসছো সেই জিনিসটা আমার সামনে পেশ করো আমি সারা জীবনের আমলের সূচিপত্র তালাশ করতেছিলাম মনে মনে ভাবলাম নামাজটা ধরে দেখাই কিন্তু মনের ভিতরে বাধাগ্রস্ত হলাম আল্লাহ প্রথমেই বলেছেন এখলাস শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার জন্য কোন আমলটা নিয়ে আসো আমি মনে মনে ভাবলাম নামাজটা উঠায় ধরি কিন্তু না আমার দিলের ভিতরে বাধা দিল এই নামাজের মধ্যে যদি রিয়া থাকে নামাজের মধ্যে রিয়া থাকতে পারে লৌকিকতা থাকতে পারে আমি বেশি নামাজ পড়ি মানুষ দেখুক ভাবলাম না রিয়াযুক্ত আমল এ আমল তো আল্লাহর কাছে পাঁচ পয়সার কোনো মূল্য নাই থাক আমার দান সজ্ঞাটা সারা জীবন মানুষকে যা দিয়েছি এটা তুলে ধরি এরপরে আমার দিলের ভিতরে খটকা পয়দা হলো এর মধ্যেও যদি রিয়া থাকে যে আমি এই জন্য দান করতেছি মানুষ আমাকে দাতা বলবে না না এ আমলটা আল্লাহর জন্য না আমার প্রতিদিনের সেকেন্ডের চ্যাপ্টার গভীর রাত্রিতে উঠে উঠে মৌলার সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ বলে ডাকতাম নফিস বাতের জিকির করতাম মনে মনে ভাবলাম ওই জিনিসটা আল্লাহর সামনে আমি উঠায় ধরি কিন্তু না এটাও রিয়ার পর্দা আমার সামনে ভেসে উঠল সব আমলগুলো একটার পর একটা ডিসকার্ড করতেছিলাম রিপ্লাই করতেছিলাম কিন্তু বিশুদ্ধ বলে একটাও যেন আমার মনে হল না এ আমলটা তুলে ধরলে আল্লাহ যদি টিরাই করে দেয় না ভাই এর মধ্যে রিয়া আছে এর মধ্যে লৌকিকতা আছে এর মধ্যে লোক দেখানো আছে আর যে আমলের ভিতরে আমি সারা ভিন্ন কারো কোন সন্তুষ্টির মাকসাদ থাকে এটা ইখলাস যুক্ত আমল হতে পারে না আমার জন্য কি নিয়ে আস আল্লাহর একটা কথায় আমার সব আমল থেকে আমি মুখ ফিরে একটা কথা আমার মুখ দিয়ে বের হল আল্লাহ আর কিছু আনতে পারি নাই আপনার জন্য আমি তৌহিদে খালেস নিয়ে আসছি আল্লাহ আকবর আওয়াজ দেওয়ায় বিশুদ্ধ তহিদ ইমান আমি আপনার এক খোদা বলে কেউ কেউ খোদাকে এক খোদা মানে একত্ববাদ কেউ কেউ দুই তিনজন মানে তিক্তবাদ কেউ কেউ দুই তিনজনে পোষায় না এরা বহুত্ববাদ সব বেইমান এক খোদার তাওহিদের বিশ্বাস আর নূর সিনার ভিতরে এই মানুষগুলো খালেস মমিন হিসাবে আল্লাহর দরবারে মুক্তির আসন পেতে থাকবে ভাইরা আমাদের ইমান তো অনেক সময় এমন হয় কুকুর যদি না থাকতো রাত্রে চোরে বারোটা বাজাইত বলি না বলি না কথা কয় এই কথাগুলো উঁচু জমিটা যদি না থাকতো ভাত বিনে মরা লাগত ছেলেটা ঠিক মতো সময় চাকরি না পেলে ভিক্ষা করে খাওয়া লাগত কথা কন দোকানটা যদি ঠিক মতো সময় না দিতাম মরা ছাড়া উপায় ছিল না আবার কথায় কথায় আমাদের সমাজে প্রচলিত আছে কেউ কাউ কারো হাতে সফর্দ করতে আগে আল্লাহ পরে আপনি নজবুল্লাহ শব্দ সেরেকের গন্ধ যেখানে আল্লাহ আছে সেখানে মখলুকের আর কোন ধর্ণা ধরার কোন সুযোগ নাই আগেও আল্লাহ পরেও কথাগণ পরে কে আল্লাহ আগে আল্লাহ পরে আপনি তাহলে অর্ধেক বড় সাল্লার উপরে অর্ধেক মাখলুকের উপরে হাজির ভাইজি যখন বলছেন খোদা আমি আর কিছু নিয়ে আসতে পারি নাই আপনার জন্য আপনার জন্য তাও হৃদয় খালেস একত্ববাদের বিশুদ্ধ ইমান আপনার দরবারে আমি আপনাকে হাতিয়া দিয়ে দিলাম এই কথাটা বাইজিদের মুখে মানায় না মানায় না মানায় সারা জীবন বেঈমানদেরকে যে লোক তার আধ্যাত্মিকতায় তার বুজুর্গী তার লিয়াকত তার সেরাহিয়াত তার যোগ্যতা তার কামালিয়াতের মাধ্যমে ষাট লক্ষ বেদিন কালেমাওয়ালা হয়ে ইমানদার হয়ে কবরে গেল আমি আর আপনি কয়জনকে দাওয়াত দিলাম দাওয়াত কি খালি তাবলি গলারাই দিবে কথা কন আমরা দিতে পারি না আমি প্রথমেই বলতে চাই আমি ইনশাল্লাহ আগামী বছরে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে হায়াত নামক দৌলত দিয়ে আমার মাধ্যমে কমপক্ষে বিশটা লোক আমি নিয়ে আসব আমি বেশি বেশি দাওয়াত দিই ওলামায় হাজরাতকে তারা সমাজের কায়ের একটা আলেম যদি আলহামদুলিল্লাহ আমাদের এই লাইনে আদর্শ কর্মবীর হয় গোটা একটা এলাকার মানুষ তার রঙে রঙিন হওয়া সম্ভব আজকে ওলামায় হাজরাতের বৈঠক হয়েছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কি করে এই নেসবত এই তরিকতের নূর আমরা আরো বিস্তার করতে পারি আল্লাহর তৌফিকে আপনার দোয়া করেন বেশি থেকে বেশি এ জাতির শ্রেষ্ঠ সন্তান হল ওলামায় হাজরাত আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশে এমন পীরের দরবারও আছে যেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটাও হকানি আলেম নাই আছে না নাই আবার দুই চারজন যাদের পাওয়া যায় এরা ভাড়াইটে কথা কল এদেরকে টাকা দিয়ে রাখা হয় আর এরা আমার শাইখের ভাষায় আব্দুল বাতেন না আব্দুল বুতুল পেটের গোলাম কথা কল شر الشرار شرار العلماء وخير الخيار خيار العلماء দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হল হকানি আলেম আর সবচেয়ে নিকৃষ্ট সেই আলেমের গোষ্ঠী যারা পেট পূজা করতে নিজের সব কিছু বিক্রি করে দেয় আমার দৃঢ়তার সাথে আমি বলতে পারি আমার দাওয়াতে বহু তোলামায় হাজরাত আসছেন সিরাজগঞ্জের আকসার ওলামায় হজরত আসছেন এমন যাদের অবস্থা এখানে বলাটা আমি সমচুন মনে করি না আমাকে অনেক সময় গালি দিত দেয় এটা আরো দুই পাঁচ বছর আগে কেন বলা হয় আপনারা খুশি থাকেন আপনারা আনন্দিত থাকেন আপনারা ভরসা রাখতে পারেন আল্লাহর উপরে আমাদের পীর মুরুদি আমাদের এই রসুলপুরের তরিকা আমাদের এই চিস্তা সাবরিয়া এই তরিকাকে যারা কালা কিল করে কানাঘোষা করে ভাজে মন্তব্য করে আমি শত দলিল দিতে পারবো তার মধ্যে উল্লেখযোগ্য একটা সবচেয়ে বড় দলিল আপনাদের সামনে রাখি কোন ভণ্ড বেদাতি বাতিল পীর কোন কমি মাদ্রাসা করে না করে না রবি মাসের একজন মলিবি দেখলে ডজন ডজন ভাড়াইটা মৌলবি সে তাদেরকে ভয় করে বাতিল পীরেরা ঢুকতেই দেবে না আমি মাইজ ভান্ডারে গেছিলাম ষাট মাঠ গায়ে দিয়ে আমার এই পোশাক নিয়ে ঢুকলে আমার গুড়ি খাওয়া ছাড়া উপায় নেয় বেশ কয়েক বছর আগে সেখানে গিয়ে দেখলাম আল্লাহ কি বলবো আমি কারে গোপাল বারের মতো প্যাট ভাইর করে আমির ভান্ডার বসা আছে হাঁটুর উপরে কাপড় তুলে একজন দলে দলে নারী পুরুষ টাকার বান্ডিল নিয়ে চেষ্টা করতে আছে আমার চোখ দিয়ে আমি দেখেছি সেখানে মহিলাদের ভিড় সুন্দরীদের ভিড় টাকাওয়ালা সৌদাগারদের ভিড় আপনারা বুকে হাত দিয়ে বলেন রসুলপুরে ময়দানে আসার পরে একটা একা কোন মহিলা আপনারা ব্যাপারটা দেখছেন কিনা এটা আমাদের হকানিয়াতের দ্বিতীয় সবচেয়ে বড় প্রমাণ অত সোজনা তিন নম্বর কোন পিসাব বাংলাদেশে বহু আছে হাতে গোনা আমি বাংলাদেশ ভ্রমণ করা মানুষ এবছরে ছিচল্লিশটা ডিস্ট্রিক্ট সফর করছি আমি এখনো চলছে কোন বিশ্বাব এইভাবে বলে না যে আমার দলের ভিতরে বেশি বেশি হকানি আলেম ঢুকাও যাতে এই তরিকা নিষ্কলুষ পবিত্র হয়ে সেরেক মুক্ত বেদাত মুক্ত গুণা মুক্ত একটা পবিত্র তরিকা হিসাবে তাদের সিদ্ধান্তে সঠিকভাবে মানুষের দরগড়ায় পৌঁছানো যায় এটা হকানিয়াতের তৃতীয় নম্বর প্রমাণ অনেক পীরেরা মুরিদদের বেহেস্তের টিকিট দেয় আর আমার সাহেব কি বলেন বাবারা কিয়ামতে পীরের পীরগিরি বক্তার বক্তাগিরি মুন্সির মুন্সিগিরি নেতার নেতাগিরি মুরিবির আলেমগিরি সব ধরা পড়ে যাবে কোনদিন মুড়ি কেউ উপকার করতে পারবে না একটা কথা মনে পড়ে হজরতের প্রথমে এই কথাটা আবার কানে গেলে আমি দিলের মধ্যে এমন একটা ধাক্কা পাইলাম বাবার আমার কথা শুনে তোমরা ঠিক মতো নামাজ রোজা পর্দা কায়েম করে কি আমাকে যখন জান্নাতের দিকে যাবে আর আমি আমার কথার মধ্যে ঠিক মতো আল্লাহর দরবারে আমল মোল্লা করতে পেরে যদি জাহান্নাবি হইয়া যাই আমার একা রাইখা তোমরা জান্নাতে যাই না এটা দিয়ে নিজেকে বিলিয়ে দেওয়া ছোট বানায় দেওয়া দিয়ে চতুর্থ নম্বর প্রমাণ একটু হাত উঁচা করে আল্লাহ আকবার আছে আপনারা খুশি না অ মুসলমান মুসলমান ও ভাইরা আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে যত পীর মুড়িদির লাইন থাক আমরা দুর্বল হতে পারি আলহামদুল্লাহ যার সহমত আসছি আধ্যাত্মিক দিক থেকে আমার জনমতের তাম দুনিয়ার ভিতরে আমার সাহেব সবচেয়ে বড় শীর্ষে রয়ে গেছে ওলামায় হাজরাত এখানে আছেন মুসনবির উমি নেই এরপরে বাইকিত মুস্তামি নেই গঙ্গুহি নেই জোনায়দ বগদাদি নেই থানবি মাদানি নেই কিন্তু আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ বলেন এমন কোন যুগ যাবে না যেখানে একজনের পরিবর্তে খুঁজে দেখবে একজনের তিরোদানে আল্লাহ আর একজনকে সেই মাকাম দান করে দিবে ভাইজান ভুল ধরা দৃষ্টির থেকে আমার গ্লাসটা পরিবর্তন করি আল্লাহ আমাকে আগে তৌফিক দিই যে জীবন ভরে মানুষের ভুল ধরতে থাকে সে তার ভুল কোনোদিন নজরে পড়ে না ইসলার সবচেয়ে বড় লাইন হল আমার ভুল ইমাম গাজালি আধ্যাত্মিক মহামানব তিনি বলেন তুমি যখনই কাউকে ভুলের ইশারা করে লোকটা খারাপ তুমি লক্ষ্য করে দেখো এক আঙ্গুলি তার দিকে তুমি ইশারা করছো তিনটি আঙ্গুল তোমার দিকে বাঁকা হয়ে তোমাকে বুঝাচ্ছে তুমি যাকে খারাপ বললে তার সে তুমি থ্রি ডবল খারাপ ঠিক এই চোখের সামনে যে গ্লাস আপনি রাখবেন সেই রঙে আপনি দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আমরা এমনও আছি অনেক সময় শায়েখের ব্যাপারে কানাগোসা করি আমি মনে করি এসলা জীবনে সম্ভব না আমরা দোয়া করব আল্লাহ আমাদের শায়েককে তুমি বিশুদ্ধ ইমান ও আমলের মাধ্যমে গোটা জগতে ইমান ও আমলের সাইরাব তুমি করিয়া দাও সকলকে ইমানের টিকিট নিয়ে মেহমান বানায় কবরে দাও হাজিরি এভাবে যদি একশত প্রমাণ আমি দিতে পারি সময় নাই আমাদের হকানিয়াতের ডকুমেন্ট আছে প্রমাণ আছে কথা বলেন আমাদের সিলসিলার ডকুমেন্ট আছে আমার শায়েক তার শায়েক তার শায়েক থেকে নিয়ে শেষ পর্যন্ত সিলসিলার ডকুমেন্ট আমরা যার থেকে তাসাউ লাইন এই তাসাউ প্রাপ্ত হয়েছি তিনি হলেন আমাদের শ্রেষ্ঠ ওস্তাদ মোহাম্মদুর রসুল্লাহ ডগব আছে আমাদের ভাই ইমান বিশুদ্ধ করতে ইমান যত বিশুদ্ধ আমল তত নিষ্কলুষ ইমান যত ডুপ্লিকেট আমলে তত প্রবলেম কথা বলেন আমাদের খাওয়ায় কে পড়ায় কে সন্তান দেয় কে আমার সাহেব আমি তো আগেই গত পশুদিন বলছি আমি খালি বক্তাই না অশুনি এবং আমলের নিয়ত শোনার চেষ্টা করি মাঝে মাঝে বলছেন আমাকে নিরিবিলিতে মাঝে মাঝে ডেকে এর আগে বেশ কয়েক ঘন্টা হজরতের সাথে আমি নিরিবিলি দ্বারে কথা বলেছি বলছে বাবা মুরিদ কয়জন মুরাদি বেশি মুরিদ কয়জন মুরিদ পাওয়া বড় দুষ্কার মুরাদ বেশি উদ্দেশ্য বেশি এই বাংলাদেশে অনেকের দরবারে তথাকথিত দরবারে কেউ যায় ভোটে পাশ করার জন্য কেউ যায় ধনী হওয়ার জন্য কেউ যায় কবিরাজি শিকার জন্য কেউ যায় খেলাপতি কেনার জন্য সবকিছু নির্বাচনের মাধ্যমে হয় একটা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নির্বাচন ছাড়া হয় না দুইটা গ্রুপের কোন নির্বাচন নাই এক নম্বর নবী দুই নম্বর ওলি এটা মিন জানবিল্লা আল্লাহ তার ইমান ও আমলের উপরে নবীতি দিয়েছেন বেলায়তি দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাইর আমার বাইজিদ মারা গেছে আল্লাহর সামনে কি নিছেন বিশুদ্ধ তৌহিদ আমি আপনার কাছে আর কিছু আনতে পারি নাই খোদা তৌহিদে খালেস নিয়ে আসছি আল্লাহ বলেন বাইজি হিসাব করে কথা বলো করেন সেদিন সব ধরা পড়বে না পড়বে না কথা কন সেদিন রাজত্ব কোথায় রাজা ধীরাজরা কোথায় হুঙ্কার দিয়েছিলে যারা কোথায় আলটিমেটাম দিয়েছিলে যারা কোথায় রক্ত চক্ষুর গরম দেখে জাতির উপরে নির্যাতনের স্টিম রোলার চালাই দিয়েছিলে কোথায় তারা আল্লাহ তাদের ডাক দিয়ে বলবে আজকের রাজত্ব কার জন্য কেউ কোনো কথা বলবে না আজকের রাজত্ব কার জন্য আল্লাহ বুলেটিন দিবে দুনিয়ায় যারা আমার রাজত্বে বাহাদুরি দেখাইছি আজকে কার আল্লাহ উত্তর দিবেন লিল্লাহিল এক খোদা কাহার খোদার রাজত্ব আজকে বুলেটিন থাকলে কারো দেওয়া যাও মানুষগুলো ইঁদুরের মতো না পিপিলিকার চেয়েও ছোট হয়ে যাবে বিশেষ করে অহংকারী যারা ভাইরা আত্মশুদ্ধির দরকার আছে না নাই যান আছে ইবলিশ বড় আলেম আবেদ আরে কিন্তু অহংকার ছিল শেষ অত বড় আলেম আমরা না ভাইরা আমার মিটা তো আপনি হাসতি কম আগার কুছ মর তো বাঁচাও কেদানে কাকে মে মিলকর গুলে গুলসার হতা হ্যায় ডিগ্রির গরমালারা ডিগ্রি দাফন করো টাকার ধনীরা ধনের গর্বকে অহংকারকে দফন করো শক্তিওয়ালারা শক্তির গরমকে দফন করো সুন্দর যারা আছো সৌন্দর্যের সব কিছু দফন করো মৌলবী মুক্তি মহাদি তোমার এই ডিগ্রির গরম গুলাকে দফন করে দাও এবার দেখবে রহমান খোদার ভালোবাসা তোমার অন্তরে আসন সৃষ্টি করেছে সবচেয়ে বেশি দরকার তাছাও করে লাইনে আত্মশুদ্ধি সাম্প্রতিক যুগের ওলামায় হাজরাতে সবচেয়ে বেশি দরকার আমি তো মাঝে মধ্যে বলি তেলের গাড়িগুলা বাগাবাড়িতে বারো বছর আমি ছিলাম তেলের ট্যাঙ্কিতে ভরাতে নিয়ে রাস্তায় রওনা দিল ইঞ্জিনের সাহায্যে এই সত্তর আশি একশো বেরেল তেলের বোঝা চলছে টাঙ্কি ভরা হঠাৎ করে গাড়ি বন্ধ গাড়ি বন্ধ কি ব্যাপার ইঞ্জিনের তেল নাই ওলামায় ক্রাম হলো ইঞ্জিন এরা গোটা জাতিকে তেলে সঠিক পথ দেখাইতে পারে বেঠিক পথও দেখাইতে পারে তো ইঞ্জিনে তেল নাই আমার ট্যাঙ্কিতে শত শত ব্যারেল তেল আমি যেটা বহন করতেছি কিন্তু আমার ভিতরে নাই এই ভিতরের জন্য মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে petrol pump Padma oil company Jamuna oil company মানে এই যে ইঞ্জিন এই সব পাম্পের সাথে যোগাযোগ রাখে এবং রাস্তায় চলে সঠিক মাপে তেল তোলে এবং গন্তব্যস্থলে যায় সে পথের মধ্যে চিপ ফাটাং দিয়ে পরে থাকে না ঠিক না আমার হ্যাঁ হকানি আলম ওলামা নাহু সরব মান্তেক হেকমত বালাগাত ফালসাবা এলমে জহের এলমে বাতেন সব বিদ্যা অর্জন করে ট্যাঙ্কি ভর্তি করছে এবার তুমি যদি জাতির নেতৃত্ব দিতে চাও সঠিক আল্লাহওয়ালাদেরকে পাম মনে করে তার কাছ থেকে তোমার ইঞ্জিনে তাসৌপের সবক নিয়ে গিয়ে যাও গোটা জাতির নেতৃত্ব দিতে পারবে অন্যথায় রাস্তার ভিতরে তুমি লজ্জিত হয়ে পড়ে থাকবে আল্লাহ এই যুগের ওলামায় হজরাতকে হজরাতদেরকে তুমি বেশি বেশি আত্মশুদ্ধির লাইনে মেহনত করে গোটা জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়া দাও ভাইজি আল্লাহর সামনে তুলে ধরছে আল্লাহ আর কিছু নিয়ে আসতে পারি নাই তৌহিদে খালেস নিয়ে আসছি আল্লাহ ধমক দিয়ে বলে বাইজির কথা যেটা বলো প্রমাণ সহকারে বলো সত্যি কি তৌহিদে খালেস তুমি আমার কাছে নিয়ে আসছো বলে মানে খোদা আমার জানা মতে আমি তৌহিদে খালেস আপনার দরবারে নিয়ে আস আল্লাহ রব্বুল আলমিন ডাক ধরে পাইছি খুব খেয়াল করে উজকুরুল্লাইলা তাল্লাবান বাইজিদ রে সেই রাত্রিবেলায় ঠান্ডা দুধ খাওয়ার রাত্রিটা স্মরণ করো উদ্কুর ঠান্ডা দুধ খাওয়ার রাত্রিটার কথা মনে পড়ে না তোমার যেদিন তুমি দাওয়াত খাইতে গেলে এক মুড়িদের বাড়িতে খাওয়া শেষে এক গ্লাস দুধ দিল ঠান্ডা সকালবেলা তুমি রাত্রিবেলায় ঘুম থেকে ওঠে তাহাজ ভরে ফজরের নামাজের পরে তুমি যখন চেম্বারে বসলে হঠাৎ করে তোমার পেট মুসরামুসরি শুরু করলে কিছু মুহিম ভক্তের দলেরা জিজ্ঞাসা করেন পীর সাহেব এরকম করেন কেন তুমি যে কথাটা বলেছিলে সেই কথাটাই আজকে তোমারে শোনায় দেই রেকর্ড আছে তুমি শুনলেও তোমার জবান শুনতে পারবে রে তুমি বলেছিলেন পেটের ভিতরে ব্যথা হচ্ছে কারণ রাত্রিবেলা আমি ঠান্ডা দুধ খেয়ে পান করেছিলাম ব্যথা দেওয়া সুখ দেওয়া শান্তি দেওয়া ফায়লা হাকিকি ফাল লিমা ফাল ফাল সব কিছু কারণে ওলা যাক আমি আল্লাহ আর তুমি বাইজিত বলতেছ ঠান্ডা দুধের কারণে পেট ব্যথা করে ঠান্ডা দুধকে আমি খোদার জায়গায় বসায় কেমন করে তুমি বিশুদ্ধ তৌহিদ নিয়ে ইমান নিয়ে আমার কাছে আসলে লাবান সেই ঠান্ডা দুধ পান করার রাত্রিটা স্মরণ করে দেখো তোমার ইমান বিশুদ্ধ আছে কি আগেই বলেছি দশ মন দুধের ভিতরে পঞ্চাশ গ্রাম সোনা যদি সহ্য না হয় অন্ধকারেও না দিবালকেও না আহ গোপনেও না প্রকাশ্যেও না সহ্য করে না দুধ নষ্ট হয়ে যায় ঠিক ইমানের ভিতরে সেরেকের জর্রা গন্ধ থাকলে এই ইমান নষ্ট হয়ে যায় ভাইজিৎ বলে আমি পেরেশান হইয়া গেলাম আমি থর থর করে কাঁপতেছিলাম যেন জাহান নামের দৃশ্য আমার সামনে ভেসে উঠল আমি মনে মনে ভাবতেছিলাম এই মুহূর্তেই ফেরেস্তার আমাকে হয়তো জাহান নামিনি আর একটা বলো দেখানের মতো আল্লাহর দরবারে আমার কিচ্ছু নেই আমি এই মুহূর্তেই ধরা পড়ে যাব আমি জাহাজ গাবে কিভাবে থাকব চিন্তা ভাবনা করতে করতে আমার গলার পানিটুকু পর্যন্ত শুকায় গেল আমার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যাইতেছিল আমি একটিবার বারবার তাকাই বিভীষিকা ছাড়া কিচ্ছু আমার চোখে পড়ে না আমি ধরা পড়ে গেলাম আমি ধরা পড়ে গেলাম কোন দিক দিয়ে জাহাজ নামের ব্যাটালিন স্টাফ আমাকে ধরে তেল দিয়ে জাহাজ নামে নিক্ষেপ করে দেয় এই মুহূর্তের মধ্যে আমার অবস্থা দেখে আমার অবস্থা দেখে আমার দয়ার খোদা মেহরবান খোদা আমার রহিম খোদা করিম খোদা আমার অবস্থা দেখে রাখতে পাইছি জীবনে বহু বেইমান তোমার হাত ইমানের সবক নিচে আমি জানি আল্লাহ বহু বেদিন তোমার রাহাবাড়িতে দিনদারি পাইল তাও আমি জানি তুমি আমার জন্য মেহনত করেছ আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সাথে জুড়ায় দিতে তুমি দাওয়াত দিয়েছ আমাদের রসুলপুরের অনেক ভাইরা দেখছি হজরত যিনি বার্ষিক প্রোগ্রামের আগে পাগল হয়ে যায় বেলকুচি খুবনি তামাই এনায়তপুর সহ নাটোর সিংড়া বিভিন্ন অঞ্চলে আমি যারা সফর করেছি আমার ভাইরা এরা দেখছি একজন মানুষ পাগল হয়ে দলে সংঘবদ্ধভাবে ইনফিরা দিয়ে ইস্তেমাই সবাইকে দাওয়াত দিতে ভাই চলো এর যে লাভ কত তুমি যদি জানতে আরামের খাওয়া হারাম করে দিতে একটা কিতাবের মতো লিখলাম ফাজাইল দাওয়া যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালো পথে নিয়ে যায় তার আহ্বানে লোকটি যদি নামাজি হয় তার আহ্বানে লোকটা যদি জাকের হয় শাকের হয় সবের হয় আশেক হয় সালেক হয় তার আহ্বানে সে সব পুরা থেকে তোবা করে নিষ্পাপ জীবন যাপন করতে থাকে ওই ব্যক্তি যত আমল করল দাওয়াত দাতার আমল নামায় কবুলিয়া আমলের সব লেখা হল আমরা দাওয়াত দেব তো ইনশাল্লাহ ভাইরা যদি যতগুলা মানুষ আসছে যদি আগামী বছরে আমরা পাঁচজন করে লোককে দায়িত্ব নেই তাহলে এর পাঁচ গুণ জায়গা লাগবে কথাগার জেলের থেকে নিয়াত করে নেই আমল কবুল হওয়ার জন্য দাওয়াত বেশি করে দেওয়া দরকার ওই লোকটা নিশ্চয়ই আমার ভাইরা আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই আপনার দাওয়াত না দিলে এত বড় মজমা হতো না আমার ছোট ভাই হজরতজির সন্তান আমি অত্যন্ত স্নেহ করি কিন্তু পদের দিক দিয়ে তাকে ইজ্জতের সাথে স্মরণ করতে হয় বলছে ভাইজান যে এলাকার থেকে একটা দুইটা বাস আসতো সেখান থেকে চার পাঁচটা করে বাস আস এটা দাওয়াতেরই ফজিলত দাওয়াতেরই নমুনা ঠিক না ঠিক জোরে বলে হ্যাঁ ভাইরা এই কাজ দাওয়াত দেওয়ার পরে তোমার ভালো লাগে কিনা একটু দেখো হাদিসটা শোনো ইদাম সার্রাত কা হাসানাতুকা ওয়া সাত কা সাইয়াতুকা ফান্তা মুমিন একটু জোরে মারহাবার আওয়াজটা লাগান দাওয়াত দেওয়ার পরে আপনার ভালো লাগে কিনা হাদিস শরীফ যখন তোমার নেক আমল করার পরে তোমার দিল খুশিতে ভরে যায় আর গুণা করার পরে তোমার খারাপ লাগে মমিন এই সময় তোমাকে নবী বলে আমি সাক্ষী দিলাম তুমি আসলে প্রকৃত মমিন যাদের দাওয়াতে একজন পাঁচজন দশজন মানুষ আসছে আপনাদের ভালো লাগে না কথাকার ভালো লাগে না লাগে না আলহামদুলিল্লাহ এই ময়দানে এমনও ব্যক্তি আছে যারা এক সময় ডিং করতো এক সময় গডফাদার ছিল আমার কাছে প্রমাণ আছে আমি বাংলাদেশে যখন বড় বড় সেমিনারে কথা বলতে হয় নন ডকুমেন্ট কোনো কথা বলি না এমনও মানুষ আছে ওপেন অস্ত্র নিয়ে তিন পথের মাঝে দাঁড়িয়ে থাকত যাদের ভয়ে টু শব্দ হতো না সাইডে এখানে আসার পরে মুখে দাড়ি একটু জোরে আলহামদুলিল্লাহ আওয়াজটা লাগা নামাজের কাতারে আগে আগে আল্লাহর কথা শুনলে চোখ দিয়া পারি ঝরে এবং এই মানুষটা জাহান নামের ভয়ে থরথর করে কাঁপে এবং কান্দে আলহামদুলিল্লাহ আপনাদের নেক আমল নাজাতের একটা বিরাট উশিলা দাওয়াতের ফসল হাত উঁচা করে আল্লাহ আওয়াজ এই মিশন আমরা চালায় যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আলে আলেমা যাক যেখানে নেতৃত্ব দেওয়া হয়েছে আমরা তাদের মেনে চলব আর আলেমারা আমরাও তাদের সাথে ভাতৃত্ব সহদ সৌজন্য যোগাযোগ রাখবো যেন আমরা এক অঙ্গ হিসাবে থাকতে পারলে আশা করি আমরা গোটা দেশ তথা দুনিয়ায় আমাদের এই মিশনের রহম বরকত পৌঁছায় দিতে পারব আল্লাহ আমাদের সকলকে কবুল করে নির্দেশ হয়ে গেছে আমার অসমাপ্ত কথা আমি এখানে রেখে দিলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান সালামালাইকুম